প্রযোজ্য তাই আল্লাহ পাক নাজেল করেছেন আর যাতে মানব জাতির অকল্যাণ রয়েছে অমঙ্গল রয়েছে ক্ষতি রয়েছে আল্লাহ পাক সেসব কথা কাজকে আল্লাহ পাক নিষেধ করেছেন সালাত এবং সালাম নাজিল হুসেন মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর যিনি বলেছেন দিন হচ্ছে সহজ দিনের বিধি বিধান মেনে চলা খুব সহজ আমাদের বলগুলো মারামের ধারাবাহিক আলোচনা বিবাহ পর্ব থেকে চলছে আজকে এই বিবাহের সাথে সম্পর্কিত একটি নতুন অধ্যায় তা হচ্ছে খেয়ার অর্থাৎ বাছাই করা খেয়ার মানে হচ্ছে স্বাধীনতা খেয়ার মানে হচ্ছে আপনার নির্বাচনী ক্ষমতা এগুলি অর্থ বাংলায় বলা যেতে পারে যেগুলি খুব কাছাকাছি সূক্ষ্ম অর্থ নয় কিন্তু আরবি ভাষায় খেয়ার শব্দটি এটা সূক্ষ্ম অর্থ বহন করে যেটাকে ইংরেজিতে অপশন বলা হয় মানে আপনাদের যদি জিজ্ঞেস করি অপশন মানে কি বলবেন বাংলায় চয়েস মাসাল্লাহ ইংলিশ টু ইংলিশ এখতিয়ার আরবি খেয়ার থেকে এখতিয়ার পছন্দ পছন্দ অনেক সময় একটা জিনিস আছে এটাই পছন্দ আর অপশনে হয় কি কমপক্ষে দুটো বা তার বেশি জিনিস আছে তার মধ্যে একটা চয়েস করছেন অপশন এটাকে বলা হয় গতকালকে একটা বাচ্চার দাঁতের সমস্যা নিয়ে গেছি ডাক্তার কাছে বলছে এর এর এই এই কাজটি করা ছাড়া অন্য কোনো অপশন নাই মানে দাঁতের ক্ষেত্রে কয়েকটা অপশন থাকতে পারে হ্যাঁ ওষুধ দেওয়া তারপরে ফিলিং করা দাঁত তুলে ফেলা অথবা রুট ক্যানাল করা ঠিক না তো এতগুলি মধ্যে এতগুলি যদি থাকে একের বেশি থাকে তাহলে সেখানে অপশন বলা হয় আর পছন্দের ক্ষেত্রে একটা জিনিস একটা মহিলাকে দেহটি পছন্দ হয়ে গেল তাহলে পছন্দ দিয়ে খেয়ারের অর্থ প্রকাশ পায় না পুরোপুরি এই জন্য কাছাকাছি আমি বাংলায় অর্থ বলেছি দু তিনটে ওর চাইতে ভালো বাংলা চাই আপনাদের কাছে যা আমি বলেছি তা ছাড়া বাছাই করা বাছাই বাছাই চয়ন একই কথাই পছন্দ করা পছন্দ একটা জিনিসই পছন্দ হয়ে গেল একটা মাল সামান দেখলো ওইটা আপনার পছন্দ হয়ে গেল দুটো নেই একটা অপশন পছন্দ করে আংশিক অর্থ হয় এই জন্য কিছু কিছু ভাষায় গিয়ে একটা শব্দের শব্দ দিয়ে অর্থ করা খুব জটিল যাই হোক এক কথায় অপশন অর্থাৎ আপনার সামনে দুটো বা তার বেশি জিনিস আছে বা বিষয় আছে বস্তু বা বিষয় আছে তার মধ্যে কোনো একটা আপনি নিজের জন্য নির্বাচন করলেন বা বাছাই করলেন এটাকে খেয়ার বলা হয় বিবাহর ক্ষেত্রে ওই রকমের খেয়ার রয়েছে যে আপনি এর মধ্য থেকে বাছাই করেন এর মধ্য থেকে আপনি নির্বাচন করেন এর মধ্য থেকে আপনি চয়ন করেন যে কি করবেন বিবাহকে টিকিয়ে রাখবেন না বিবাহ বিচ্ছেদ করবেন অথবা নাজায়জ বিয়ে করে রেখেছেন সুতরাং একটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ না কোনটা রাখবেন এগুলো অপশন তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বাবুল খেয়ার এই অধ্যায় হচ্ছে খেয়ার বাছাই সম্পর্কে নির্বাচনী ক্ষমতা শরীয়তে যে ক্ষমতা দেওয়া হয়েছে ইখতিয়ার বিধানগত ক্ষমতা যে আপনার ইখতিয়ার রয়েছে বাছাইয়ের শক্তি রয়েছে বাছাই করতে পারেন এটাও নিতে পারেন ওটাও নিতে পারেন খেয়ার এর সংজ্ঞায় ভাষ্যকার বলছেন ওয়াল খেয়ার হুয়া তালাবো খাইরিল আমরাইনে মিন এবকাই নেকাহি আফাসহি খেয়ার হচ্ছে অপশন হচ্ছে দুটো বিষয়ের যেটা আপনার জন্য উত্তম বা উপযোগী যেটা ভালো মনে হচ্ছে আপনার সেটা চেয়ে নেওয়া সেটা গ্রহণ করা যেমন উদাহরণস্বরূপ মিন এবকাইন নেকাহ বিবাহকে আপনি বহাল রাখলেন আওফাসকি অথবা বিবাহকে বিচ্ছেদ করলেন আমি বিবাহ রাখব না অথবা রাখলাম বিশেষ বিশেষ ক্ষেত্রে এই স্বাধীনতা সব ক্ষেত্রে নাই আপনি কবুল করে নিয়েছেন বলছে রাখলাম না বিয়ে বঙ্গ না বিবাহ দিয়ে দিলেন মেয়ের বাবা অলি আর তার বলছেন বিবাহ রাখলাম না এমনি এমনি এইসব চলবে না তাহলে শরীয়তে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে অপশন আছে বিবাহ রাখতেও পারেন টিকিয়ে আবার বিবাহকে বিচ্ছিন্ন করতে পারেন ভাষ্যকার বলছেন যে বিবাহ বন্ধন হচ্ছে এমন বন্ধনের বন্ধন যে বন্ধন একেবারে অকাট্য হয়ে যায় আবশ্যক হয়ে যায় বিবাহ হয়ে যাওয়ার পরে তাতে কোনো অপশনও থাকে না যে কবুল করেছে কিন্তু না আমার স্ত্রী নয় না আপনার স্ত্রী না বললো আপনার স্ত্রী বিয়ে দিয়ে দিয়েছেন মেয়ের বলছে না না আমার মেয়ের বিয়ে দিন রাজ্যে দেব না ওকে এটা চলবে না ওয়ালা রাজা আতা এবং ফিরিয়ে নেওয়ারও কোনো উপায় নেই তালাক দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার কোনো অপশন নেই যদি তালাক একেবারে অকাট্য হয়ে যায় মোগাল্লাজ তিন তালাক হয়ে যায় তাহলে কারণ এই মর্মে সোনানের হাদিসগুলিতে একটি হাদিস রয়েছে আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন সালাসন জিদ্দহন্না জিদ্দুন তিনটি বিষয় রয়েছে যেগুলির হ্যাঁ সত্যিকারটাও সত্যিকার যেটা সত্যি সত্যি বলছেন ওটাও সত্যিকার হয়ে যায় ওয়াহাজুল হন্না জিদ্দুন আর যেটা রসিকতার সাথে হয় সেটাও সত্যিকার হয়ে যায় রসিকতার সাথে বললেও সেটা সত্যিকার হয়ে যায় সত্যি সত্যি সেটা ঘটে যায় কি আর নিকাহ আর তালাক আর রাজাত বিবাহ মজাক করতে করতে বিবাহ দিয়ে দিলেন বিবাহ হয়ে গেল কবুল করে নিলেন বলছেন না না আমি মজাক করছিলাম চলবে না হয়ে গেছে তালাক খুব আদর করে স্ত্রীকে আদর করতে করতে এবার আদরের ছলে দিলেন তালাক বলছে না না আমি তো আদর করে মজা করছিলাম একটু হ্যাঁ চলবে হয়ে গেছে তালাক ও রাজা তা ওই রকম ফিরিয়ে নেওয়া তালাক দিয়েছেন আর ফিরাবেন না কিন্তু মজা করতে করতে কথা কথাই কথাই ফিরিয়ে নিলাম তারপর একটু পর বলছেন না না ওটা মজাক করে বলেছিলাম আমি ওকে রাখবো না এটা চলবে না ফিরে গেছে এই তিনটি বিষয় আর নিকাহ তালাক ও রাজাত এগুলিতে ঠাট্টা রসিকতা চলে না হ্যাঁ রসিকতার ছলে এমনিতে মন থেকে বলিনি ভিতর থেকে বলিনি এসব কথা চলে না অন্য ক্ষেত্রে চলে কেনাকাটার ক্ষেত্রে আপনার মোবাইলটা বিক্রি করবেন আপনি রসিকতা বলছেন ও বলছে রসিকতা কত দাম নেবেন হ্যাঁ ও হয়তো রসিকতা করে বলে দেশে একটু কম করে বলেছে এক হাজার টাকার মোবাইল একটা জিরো কমিয়ে দিই একশো রিয়ালে আমি কই নিয়ে এলাম তো দিলাম আর নিয়ে এলাম দুটো কথা তো হইল তারপরে যদি মোবাইল কাটাকাটি শুরু করেন না জরুরি নাই আবশ্যক না ও যদি বলে আমি রসিকতা করছিলাম এই ক্ষেত্রে চলবে কিন্তু বিবাহের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সব রসিকতা চলবে না মদিনা ইউনিভার্সিটি একটি মজার ঘটনা আর সত্য ঘটনা বেশ কিছুদিন আগের শিক্ষক ফেকার সাবজেক্ট পড়াচ্ছে তালাকের অধ্যায় এরকম যেমন আমরা তালাক বিবাহ আলোচনা করি আর বিবাহের আলোচনা পড়া হচ্ছে নিকাহ পড়া কথা বিধিবিধান পড়াতে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে যে নিকাহ শরীয়তে কেমন করে হয় তারপরে ওই টিচার বলছে যে যেমন ধরেন ছাত্রদের যেমন ধরো যে আমার মেয়ে আছে আর তোমাকে বললাম যে জাউয়াজ তৈবিনাতি আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম তোমাকে আমি বললাম যে জাউয়াজ তৈবিনাতি আর তুমি কি বললে কবেল তো কবুল করলাম এইভাবে উদাহরণ দিয়েছে এক আফ্রিকান ছেলে ছিল বলছে ওস্তাদ কবেল তো যেমন জাওয়াজ বলেছে বলছে খালাস ওস্তাদ আমি কবুল করলাম ওস্তাদ ফেসে গেছে এখন এখন কি করা যাবে এই ক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম একটা এক্সাম্পল দিচ্ছিলাম এইসব চলবে না তুমি প্রস্তাব পেশ করেছে এর নাম হচ্ছে ইজাব শরীয়তে আর ওই দিক থেকে কবুল হয়েছে আর অভিভাবক মেয়ের অনুমতি নেওয়া শরীয়তের একটি বিষয় কিন্তু অনুমতি না নিয়ে যদি বিবাহ দিয়ে দেয় আর মেয়ে যদি সেটাকে নাকাস না করে তাহলে বিবাহ খালাস বিবাহ হয়ে গেছে কি করা যাবে হ্যাঁ এমন ভাবে বলেছে এইরকম প্রস্তাব বলছে যে বিয়ে দিলাম আমি এই কালিমা এইভাবে তোমার সাথে আমি বিয়ে দিলাম হ্যাঁ। না এখানে চলবে না এখানে চলবে না এই জন্য তো নবী সাল্লাহ বলেছেন যে রসিকতা ও তো রসিকতা করেন তো বলছে আমি রসিকতা করছিলাম রসিকতা চলবে না সাবধান বিয়ের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে সাবধান এটা তো একটা ঘটনা মোদী ইউনিভার্সিটির ছাত্র আর শিক্ষকের আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন উনি শুনেছেন যে ট্রেনে একজন আলেম তার মেয়েকে নিয়ে সফর করছে ওনার সামনে ঘটনা অনেক আগের ঘটনা আজকে চল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা আর বড় দিনদার মানুষ তো একজন যুবক মানুষ নতুন মাদ্রাসা থেকে পাশ করেছে বলছে যে মৌলানা সাহেব এটা কি বলছে আমার মেয়ে বলছে আমার সাথে বিয়ে দেবেন হ্যাঁ দিয়ে দিয়ে দেবো অসুবিধা কি দিয়ে দিলাম তখন ও বলছে যে কবুল করলাম আমি এখন বলেন এইখানে কি বলবেন যে এখানে এটা উদাহরণ দিচ্ছে হ্যাঁ দিয়ে দিলাম ও মজাক করে দিয়েছে ঠিক আছে দিয়ে দিলাম অসুবিধা কি দিয়ে দিলাম আর ও বলছে যে কবুল করলাম এখন হবে তো কি মশলা এখন উত্তর চাই হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখন যদি বলেন না না না আমি তোমাকে মেয়ে দেব না বা ও বলছে যে না আমি তো রাখবো না আমি তো এমনিতে বলেছিলাম তাহলে কি করতে হবে তালাক করাতে হবে তালাক করাইতে হবে জি তো এই সব ক্ষেত্রে খেয়ার নেই মানে অপশন নেই কবুল করেছ করে নিয়েছ কোন অপশন নেই ব্যবসা বাণিজ্যের সাথে ব্যবসা বাণিজ্যকে বলা হয় হ্যাঁ আগদে ব্যয় ব্যবসার বন্ধন আর বিবাহ সাদীকে বলা আকদে নেকাহ বিবাহ সাদীও হচ্ছে আকদ বন্ধন আর কেনা বেচাও হচ্ছে বন্ধন দুটোকে বন্ধন বলা হয় আকদ বলা হয় শরীয়তের ভাষায় ফিখের ভাষায় কিন্তু দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে দুটো বিষয়ে দুটো আগদে পার্থক্য রয়েছে এখতিয়ারের ক্ষেত্রে হ্যাঁ নির্বাচনের ক্ষেত্রে অপশনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে ব্যবসার ক্ষেত্রে খেয়ারে মজলিস মজলিসের চয়েস বলে একটি ফেকার পরিভাষা রয়েছে ব্যবসার ক্ষেত্রে খেয়ারে শর্ত শর্তের একটি এখতিয়ার রয়েছে অপশন রয়েছে তিন নম্বর ইখতিয়ার রয়েছে ব্যবসার ক্ষেত্রে খেয়ারে আইব দোষ ত্রুটির এখতিয়ার অপশন বলে একটি পরিভাষা রয়েছে এই তিনটের ব্যাখ্যা কি করতে পারেন খেয়ারে মজলিস মজলিস মানে যে মজলিস কেনাকাটার মজলিস হচ্ছে একজন লোক কোন মাল সামান বিক্রি করছে আর আরেকজন ক্রেতা তার কাছে গিয়েছে দিয়ে ওখানে খরিদ কর্নেওয়ালা বলল ইস্তারাইতু এটার কত দাম এত দাম ইস্তারাইতু আমি খরিদ করলাম বাংলায় বলেন আমি এটা খরিদ করে নিলাম সে বললো যে আমি তোমার কাছে বিক্রি করে দিলাম বেত অথবা আগে সে বলেছিল বেত আমি বিক্রি করলাম আর এ বলছে ইস্তারিত পরে বললো আগে পরে অসুবিধা নেই অথবা হ্যাঁ বললো বললো আমি বিক্রি করলাম ঠিক আছে ওকে তার মানে আমি খরিদ করলাম তাই না এই অর্থ বহন করলে হইল কেনা বাজা সম্পূর্ণ হইল না হইল না সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু ওখান থেকে সরেনি তারা একই জায়গায় কথা শেষ হয়ে গেছে কিন্তু ওখানে তারপর অন্য গল্প চলছে ওখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে দোকানেই বসে আছে কাপড় চোপড় কিনে নেওয়ার পর দোকানে বসে আছেন নিয়ে আপনি টান দেননি চলে যাননি মজলিস আলাদা হয়নি যতক্ষণ পর্যন্ত ওখানে বসে আছেন অধিকাংশ ফোকাহা ওলামা আইম্মাদের কাছে আপনার ইখতিয়ার আছে দুই পক্ষের ইখতিয়ার আছে দোকানদার বলতে পারে যে ভাই আমার বেচা হলো না আপনার কাছে ফিরিয়ে দেন যেগুলো আমার দেশের লোকেরা এসব মাসলাই জানে না আজার ফলে ঝগড়া করে ক্রেতাও বলতে পারে যে ভাই আমার কেনা হইল না হ্যাঁ কেনা হলো না পয়সা নিয়ে আসেনি ভুলে গেছি অথবা যে কোনো কারণে ভাই আমার কেনা হইল না কোনো কারণ দর্শাবার দরকার নেই আমি আপনার মজলিসে আছি কিনেছিলাম নিয়েছিলাম কথা হয়েছিল কিন্তু আমার এখন পর্যন্ত শরীয়তে আল্লাপাক আমাকে অপশন দিয়েছেন খেয়ারে মজলিস দিয়েছেন আমি কিনলাম না বা আমি বেছিলাম না এই অধিকার দুইজন আছে বা বায়েরও আছে আর মুস্তারির আছে মানে ক্রেতারও আছে আর বিক্রেতারা আছে এটা বুঝলেন খেয়ারে মজলিস একমাত্র শুধু হানাফি মজাহ ওরা বলছে না খেয়ারে মজলিস আর খেয়ারে আবদান নেই ওদের কাছে বলছে যে কথার ইখতিয়া যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসা সম্পর্কে কেনাকাটা সম্পর্কে কথা চলছিল ততক্ষণ হেনা করার ইতিহার আছে যেমনই ওই কথা শেষ আর একটা প্রসঙ্গ শুরু হয়েছে ইতিহার শেষ হয়ে গেছে বাকি তিন আইম্মা তারা যতক্ষণ ওখানে বসে আছে দুইজন আলাদা আলাদা হয়নি ততক্ষণ ইতিহার আছে এবং নবী করিম সাল্লামের হাদিস রয়েছে আলবাইয়ানেবিল খিয়ারি মালামিয়াতা ফার্রাকা ক্রেতা এবং বিক্রেতার ইখতিয়ার বিল খেয়ারি অপশন রয়েছে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে আবার ক্যান্সেল করতে পারে কেনা বেচাকে মালা মিয়াতা ফারাকা যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে গরু কিনলেন খাসি কিনলেন কোরবানি আর তারপরে ওখানে দাঁড়িয়ে আছেন এক আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু ওখানে আছেন আলাদা হননি গরু নিয়ে টান দেননি মজলিস আলাদা হয়নি তাহলে এখতিয়ার মালা মিয়াতা ফারাকা যতক্ষণ পর্যন্ত দুইজনে পৃথক না হয়েছে বাড়ি চলে গেছেন কিনে নিয়ে তারপরে বা হাট থেকে বেরিয়ে চলে গেছেন পরে কিছুক্ষণ পরে এসে ফিরে এসে বলছেন না গরু নেওয়া হইল না এটা চলবে না এটাকে খেয়ারে মজলিস বলা এই হাদিসের দলিল আর আর একটি এখতিয়ার হচ্ছে শর্তের খেয়ারে শর্ত ব্যবসার ক্ষেত্রে গরু কিনলেন কোরবানির আর কিনে নেওয়ার পরে বলেন দেখেন আমি নিয়ে গেলাম কিন্তু আমার আব্বা দেখবে এটা দেখার পর যদি পছন্দ হয় তো রাখলাম না হলে আপনার বাড়ি ফিরিয়ে দিয়ে চলে যাবো চলবে না চলবে না শর্ত লাগিয়েছে সে কেনার সময় এরকম পার্স কেনার ক্ষেত্রে এটা আজকাল চলে মনে হয় দোকানে পটে হ্যাঁ আমি নিয়ে গেলাম ছোট বড় যদি কাপড়টা হয়ে যায় তো ফিরিয়ে দিয়ে যাব। ফিরিয়ে দিয়ে যাবো তো রাজি হয়তো দোকানদার আজকাল হারাম কাজ করছে দোকানদাররা বলছেন না পয়সা ফিরিয়ে পাবেন না মাল ফিরিয়ে নিতে হবে না এটা যাইজ না বাধ্য করা যাইজ না নাজাইজ ব্যবসা চলছে এখন সৌদি আরবে এরকম ব্যবসা যারা বিজনেসম্যান তারা এই হারাম ব্যবসা করছে হারাম জায়জ নয় বাধ্য করা ওকে যে তোমাকে পয়সা ক্যাশ ফিরিয়ে নিতে পারবে না তোমাকে মাল সামান দেখে নাও আমার কোনোটাই পছন্দ হচ্ছে না আমি নেবো না পয়সা ফির ফেরত করো এখতিয়ার আছে পুরো খেয়ারে শর্ত শর্তের এখতিয়ার রয়েছে যেটা হরণ করে নাই এই দোকানদাররা খেয়ারের শর্ত এটাকে বলা শর্ত লাগানো গাভি কিনে নিয়ে গেলেন ঠিক আছে ভাই শর্ত লাগিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি গিয়ে দেখবো তুমি কত লিটার দুধ হয় বলছে পাঁচ লিটার করে দুধ হয় যদি হয় আমি এক সপ্তাহ দেখবো তারপরে যদি হয় তো রাখবো না হলে ফিরিয়ে দেব ফেরাতে পারবে না পারবে না ফেরাতে পারবে আর একটা তৃতীয় হচ্ছে খেয়ারে আইব দোষ ত্রুটি যদি বেরিয়ে যায় দোষ ত্রুটি বেরিয়ে যায় মাল সামান নিয়ে গেলাম ঠিকই হ্যাঁ গাড়ি কিনে নিয়ে গেলাম চালাবো চালার পরে যদি ঠিক থাকে তো ঠিক আছে আর যদি দোষ ত্রুটি বেরিয়ে যায় তাহলে ফিরিয়ে দিয়ে যাব দোষ বের করে দিতে পারলে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে এই আইবের ক্ষেত্রে বিবাহ এবং ব্যবসা এক দোষ যদি বেরিয়ে যায় তাহলে ব্যবসা তো মাল সামান ফেরত করা যাবে ঠিক তেমন বিবাহর ক্ষেত্রে বিবাহকে রেজেক্ট করা যাবে বিবাহ হয়ে গেছে ঠিক না বিবাহ দেখো বউ দেখিয়েছিল এক বোনকে বা গ্রামের একটা সুন্দরী মেয়েকে আর কবুল করার দিন উঠিয়ে আর একটা দিয়ে দিয়েছে এগুলো খুব বেশি হয় বাংলাদেশে তাই না প্রায় শোনা যায় আমাদের একদিনই বা বলছে আমাকে এরকম করে ঠকেছে দেখেছে খুব ভরসা আর দিয়েছে খুব কালো বুঝতে পেরেছেন হারাম এটা খেয়ানত মান গাছানা ফালাইসা না যারা এরকম ধোকা দিবে তারা আমার উম্মতের না নবী সাল্লাম বলেছেন তো এইরকম যদি কারোর সাথে হয় তো কি করবে রাখতে হবে তোকে না খেয়ারে আইব আমি দোষ পেয়েছি সুতরাং রাখবো না খেয়ারে আইব যেমন ছেলের পক্ষকে রয়েছে তখন মেয়ের পক্ষকে রয়েছে মেয়ের বিবাহ দিল বিবাহ দেওয়ার পরে দেখা গেল যে ছেলের পুরুষত্ব নেই অথবা দুর্বল অনেক ঘটনা এরকম ঘটে না ঘটে না এটা খেয়ারে আইব এখানে অপশন রয়েছে আইব দোষ পাওয়া গেছে সুতরাং বিবাহ রাখলাম না অধিকার রয়েছে এরকম মেয়ের মধ্যে যদি এরকম দোষ ত্রুটি পাওয়া যায় হ্যাঁ ভিতরে মারাত্মক রোগ আছে আর আমাদেরকে বলেনি যে এইরকম রোগ আছে পরে বউ নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রতিদিন হাসপাতাল নিয়ে যাবো আরে মারাত্মক রোগ হ্যাঁ না রাখা যাবে না কোনো এখতিয়ার আছে কোনো কোনো হবে না এই ক্ষেত্রে সে আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর ফাইসালার উপর আর যদি মনে করে যে ওরা ধোকা দিয়েছে দিয়েছে তারপরও সবুর করলাম রেখে দিলাম আপনি এর উপর আজের পাবেন না কি পাবেন কিন্তু আপনার শরীয়তে কি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন নির্বাচনী শক্তি শরীয়তে দেওয়া শক্তি আপনার কাছে রয়েছে ক্ষমতা রয়েছে হ্যাঁ অপশন রয়েছে আপনার কাছে তো বিবাহে কি বললাম শুধু খেয়ারে আইব রয়েছে খেয়ারে শর্ত নেই বিবাহকে নিয়ে যাওয়ার পর আমি এটাকে নিয়ে যাচ্ছি উঠিয়ে হ্যাঁ বা আমি বিয়ে করলাম আপনার মেয়েকে আপনার বোনকে কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি আমার মা বাপকে ভালো লাগে বৌমা হিসাবে তো রাখলাম না হলে বিদায় করে দেবো চলবে না চলবে খেয়ারের শর্ত বলে কিছু নাই এটা চলবে না জায়জ নাই খেয়ারে মজলিস বিবাহ মজলিসে বিয়ে পড়া হয়েছে আর ওখানে বসে আছেন আমোদ ফুর্তি করছেন খাওয়া দাওয়া করছেন গল্প গুজব করছেন দু ঘন্টা পরে বলছেন যে রাখা হইল না চলবে না চলবে না খেয়ারে মজলিস বলে কিছু নেই বিবাহ ক্ষেত্রে শুধু কি আছে খেয়ারে আয়েব দোষ ত্রুটি বের করে দিতে পারে যদি ছেলে পক্ষ তাহলে নিকাকে বিবাহকে বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন অথবা মেয়ে পক্ষ যদি দোষ বের করে দিতে পারে তো বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে যে বিবাহ রাখা হইল না এই ছিল খেয়ার সম্পর্কে আলোচনা তারপরে তখন হাদিসগুলি শুনবেন তাই ভাষ্যকার বলছেন যে বিবাহ ফাইজা তাম্মা আকদুন নেকাহ বিল ইজাব অল কবুল যখন বিবাহ বন্ধন সম্পূর্ণ হবে ইজাব এবং কবুলের মাধ্যমে অলি বলল যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা আমাদের দেশি তরিকায় আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন এটা দেশি তরিকা শরীয়তে তরিকা কি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম অমুকের সাথে জাউজ তো ইবনাতি বে ফোলানিন অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম এটা হচ্ছে শরীয়তের ভাষা আর ছেলে কি বলবে কাবিল তো হাজার নিকা বা শুধু কাবিল তো আমি কবুল করলাম যথেষ্ট কবুল করলাম নাম বাপের নাম বলতে হবে হ্যাঁ কোনো জরুরি নাই তারপরে কারণ এখানে বোঝা যাচ্ছে যে কে কবুল করছে আর কে হ্যাঁ, প্রস্তাব পেশ করছে মানে কে ইজাব করছে আর কে কবুল করছে তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক সাক্ষী পাঠিয়ে ওকে কবুল করানো হয় একবারে ডাহা বিদাত স্পষ্ট বিদাত এই বিদাতের কোন হদিস কোরআন হাদিসে নেই ভালো করে শুনে রাখেন এই বেদাতকে উঠান যারা কোরআন সন্ন্যার অনুসারী হয়েছেন আর না হলে বলেন যারা এই সব বিদাত করছে যে একটা দলিল দেন তো দেখি নবী করিম সাল্লাম বিয়েতে মেয়েটাকে গিয়ে কবুল করিয়েছেন তুইও কবুল কর জি কে এইরকম সন্ন্যতি বিয়ে করেছেন যে আপনার স্ত্রীকে কবুল করানো হয়নি আছে কেউ হ্যাঁ একটা দুটি অনেক বেশি আছে বেশিরভাগ আছে ঠিক উঠে গেলে তো ভালো আলহামদুলিল্লাহ করোনা হাদিসের দিকে ফিরে আসছে বেদাত মুক্ত হয়ে কিছু লোকেরা ফিরে আসছে চোখ খুলছে অন্ধকার দূর হচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কি ভাষ্যকার যে ইজাব এবং কবুল যখন হয়ে যাবে বা দান তার কানহু বিবাহের যে রুকুনগুলির এর আগে আলোচিত হয়েছে ওগুলি পুরো হওয়ার পরে শর্ত পুরো হওয়ার পরে লাজেমাত বিবাহ আবশ্যক খেয়ার ও ওয়ালা খেয়ার আর দুই পক্ষের মাঝে না কোনো মজলিসের এখতিয়ার থাকবে অপশন থাকবে না শর্তের কোনো অপশন থাকবে যে আমি শর্ত লাগিয়ে নিয়ে যাব বউকে হ্যাঁ বা শর্ত আমি শর্ত লাগিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো মেয়েটি বলছে যে আমার একটা শর্ত আছে শ্বশুর বাড়ি যাবো শ্বশুর শাশুড়ি যদি পছন্দ হয় তো থাকলাম না হলে থাকলাম না আগে এই পছন্দ করে আসতে আগে দেখে আসতে হবে যাক মেয়েও যাক দেখে আসুক শ্বশুর বাড়ি যেমন সৌদি আরবে হয় সৌদি আরব মেয়ে যাই দেখতে যে কোন ফ্ল্যাট আমাকে স্বামী নিয়ে থাকবে দেখে আসো সেট সোফা সেট ঠিক আছে কিনা হ্যাঁ বেডরুম ঠিক আছে কিনা দেখি ঠিক আস ঠিক আছে গার্জেন যা গার্জেন যাওয়া তো আর ঠিক আছে কিন্তু তার সাথে মেয়েও যদি যায় কোনো অসুবিধা নেই কিন্তু বিবাহের পরে বলবে যে না আমার এসব পছন্দ হইল না হ্যাঁ না এটা না এইটা দোষ না দোষ হচ্ছে যদি পাত্রের মাঝে দোষ বের করতে পারে অথবা পাত্রীতে দোষ বের করতে পারে যে এই দোষ রয়েছে কোন রোগ অথবা ইমানি দোষ আমি নামাজি মনে করে বিয়ে করেছিলাম কিন্তু বেনামাজি হ্যাঁ খেয়ার আই বড় দোষ আমি সহি আকিদার মনে করে বিয়ে করেছিলাম বা বিয়ে দিয়েছিলাম কিন্তু এ তো কবর পূজারি সবচেয়ে বড় দোষ শারীরিক রোগের চাইতে বড় রোগ এগুলোতে খেয়ার আইব আছে ছেলে পক্ষের আছে মেয়ে পক্ষের আছে তাই ভাষ্যকার বলছেন যে মজলিসের কোন এখতিয়ার থাকবে না বিবাহর ক্ষেত্রে আর শর্তের কোন এখতিয়ার অপশন থাকবে না না অন্য কোন এইরকম কোন ইতিহার থাকতে পারে আইব তবে পাত্র পাত্রী দুইজনের জন্য খেয়ারে আইব রয়েছে দোস্তুটি যদি বের করে দিতে পারে বা প্রকাশ করে দিতে পারে যে দোস্তুটি আছে তাহলে এই ক্ষেত্রে অপশন রয়েছে বিবাহকে বহাল রাখবে আর না হলে বিবাহ বিচ্ছেদ ঘটাবে আরো বেশ কিছু বিভিন্ন মাসাইল রয়েছে যে গুলিতে স্বামী স্ত্রী দুইজনের এখতিয়ার রয়েছে অপশন রয়েছে বিবাহ রাখার অথবা বিবাহকে বিচ্ছিন্ন করার প্রথম হাদিস এই অধ্যায়ের আয়সা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত বলছেন ওয়ান আয়সা রাজি আল্লাহ আনহা কালাত হুইয়ারাত বারিরাত আলা জৌজিহা হেইনা আতাকাত আয়সারতি আল্লাহ তালানহা উম্মুল থেকে বর্ণিত তিনি বলছেন যে বারিদাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল অপশন দেওয়া হয়েছিল এখতিয়ার দেওয়া হয়েছিল তার স্বামী সম্পর্কে হিনা আতাকাত যখন সে স্বাধীন হয়ে গেছিল যখন সে স্বাধীন হয়ে গেছিল হাদিস মোত্তাফাকুন আলী বোখারি মুসলিমে রয়েছে ফি হাদিস তউিল লম্বা হাদিসের একটি অংশ হচ্ছে এইটুকু তাহলে এই বারিরার এবং তার স্বামীর যে বিবাহের ঘটনা এবং বিচ্ছিন্নতার ঘটনা এই মর্মে লম্বা হাদিস রয়েছে এবং প্রায় হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে কোনটাতে সংক্ষেপে রয়েছে কোনটায় লম্বা করেছে কোনটা কিছু অংশ রয়েছে কোনটা কিছু অংশ রয়েছে এই মর্মে একদিন আলোচনা করেছিলাম কারো মনে আছে বাড়িরা স্বামীর নাম মগিস মাসাল বাড়ির স্বামীর নাম কি ছিল মগিস মগিস ছিল দাস গোলাম আর বাড়িরা ছিল দাসী দুজনে সমান সমান ছিল বিবাহের সময় বিবাহের সময় দুজনে কি ছিল সমান দাস দাসী তো দাসের বিয়ে দাসীর সাথে মালিকের অনুমতি ক্রমে হইতে হবে বিয়ে হয়েছিল এইভাবে তারপরে কোন এক আনসারির দাসী ছিলেন বাড়ির রাজি আল্লাহ আয়েশা রাজি আল্লাহ বাড়ির আপনি সুন্দরী ছিলেন এবং নবী বাড়িতে আয়েশার ঘরে আসতেন হয়তো আয়সারদি ইচ্ছা হলো যে মেয়েটা দাসী হয়ে কেন থাকবে মেয়েটাকে আমি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য আমি আজাদ করে দিই স্বাধীন করে দিই আয়সারদি আল্লাহ তালা পরামর্শ নবী করিম হ্যাঁ আতে কি ইস্তারিয়া ও হা খরিদ করে না এবং তাকে আজাদ করে দাও এবং আজাদ করার পরে যে আজাদ কারি বা কারিনী যে মাওলা তার একটা হক থাকে সেটা হচ্ছে ওয়ালা অর্থাৎ সেই স্বাধীন স্বাধীনকৃত দাস দাসীর যদি আপনজন ওয়ারেসিন কেউ না থাকে তাহলে ধন সম্পদের অধিকারী এই হকটার অধিকারী কি হবে ওই মুনিব হবে মালিক বা মালিকনি হবে যে আজাদ করেছে যেটাকে ওয়ালা বলা ইন্নামাল ওয়ালা ও লেমান আতাকা ওয়ালার অধিকার রয়েছে ওই ব্যক্তির যেই ব্যক্তি স্বাধীন করে বাড়িরা যখন স্বাধীন হয়ে গেল তখন সে শক্তিশালী হয়ে গেল তাই না সে স্বাধীন মহিলা আর তার স্বামী বেচারা দাস হয়ে থেকে গেল দাসের অধীনে স্বাধীন মহিলার থাকাটা নিজের মান সম্মানের ব্যাপার রয়েছে আর আল্লাহ পাক তাকে ন্যায্য অধিকার দিয়েছেন আসল বিষয়টি যে এই সময় অধিকার রয়েছে এখন তুমি যদি মনে করো যে আমার দাস স্বামী দাস স্বামী দাস স্বামী থাকলে অনেক সমস্যা আছে দাসকে যদি মনে করে মালিক যেহেতু দাস যে এখান থেকে অন্য কোথাও অন্য দেশে বিক্রি করে দেবো অন্য দেশের লোকের কাছে চলে গেল কোথাও গেল না গেল না তার সাথে চলে যেতে হবে অথবা তাকে সবসময় যদি কাজে লাগিয়ে রাখে দূরে কোথাও কাজে দিয়ে দিচ্ছে স্ত্রীর কাছে আসতেই পারে না তার করার কিছু নেই কিন্তু একটা স্বাধীন মানুষকে বাধ্য করা যায় না স্বাধীন মানুষ ইচ্ছা হলে চাকরি করলাম না হলে করলাম না লাথি মারলাম তাই না কিন্তু দাসের উপায় নাই যেখানে সে তার অন্য অন্য পণ্যের মতো বিক্রি হবে যেখানে কাজে লাগাবে সেখানে কাজে লাগতে হবে তার কোন ব্যক্তি স্বাধীনতা নেই এমনকি ব্যক্তি মালিকানাও নেই এ হচ্ছে দাসত্ব প্রথা নবী করিম সাল্লাম দেখলেন যে বাড়িরা প্রথম জানিয়ে দিলেন যে তোমার এখন স্বাধীনতা রয়েছে তুমি যদি মনে করো যে এই স্বামীর ঘরেই থাকবো থাকো আর যদি মনে করো যে না তোমাকে আল্লাপাক হক দিয়েছেন তুমি আরো অন্য কোন স্বাধীন স্বামীর ঘরে যাবে তুমি তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারো ফাঁসকে নেকা করতে পারো তখন তিনি বলেছেন না আমি এ গোলামের আর অধীনে থাকবো না কেন থাকবো থাকবো না আমি বিবাহ বিচ্ছেদ ঘটাবো মগিস রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াচ্ছে নবী করিম সাল্লাম আর তার চাচা আব্বাস দুইজনে এই তামাশা দেখছেন বলছেন নবী সাল্লাম যে আব্বাস আব্বাস চাচা হইলেও সমবয়স্ক নবী সাল্লামের বয়সের এই জন্য বন্ধুর মতো চলাফেরা বা কথা ছিল এরকম তাদের তা দেখছো মগিসের ভালোবাসা আর বাড়ির আর বৈরিতা বাড়িরা এদিকে টান দিচ্ছে পালাচ্ছে আর মগিস পিছনে পিছনে কাঁদতে কাঁদতে এ গাল দিয়ে অশ্রু প্রবাহিত স্ত্রীর জন্য কাঁদছে দেখছ দৃশ্য কত ভালোবাসে ইয়ে তারপরে নবী করিম সাল্লা সাল্লাম বললেন বাড়িরাকে বাড়িরা ইন্নামা হুয়া জৌজুকে ও আবুওয়ালা দেখে সে হচ্ছে তোমার স্বামী এবং তোমার তার ঘরের ছেলে মেয়ে সন্তান রয়েছে যদি একটু মনে করো যে তার সাথে থাকবো তাহলে ভালো তখন বাড়িয়া জিজ্ঞেস করলেন আতা আমরুনি আর রাসুল আল্লাহ আপনি কি আমাকে হুকুম করছেন ইন্নামা আনা আমি সুপারিশকারী সুপারিশ করছি সুপারিশ হচ্ছে ব্যক্তিগত বিষয় আর হুকুম হচ্ছে ওহির বিষয় নবী হাসানের হুকুম হচ্ছে শরীয়ত পালন করা প্রত্যেক মুসলিমের জন্য মনের মোতাবেক হোক অথবা উল্টো হোক মেনে নেওয়া ফরজ তাই না বিরোধিতা করে দাড়ির বিরোধিতা করে মেলা ক্ষেত্রে নাজাইজ কাজ স্বামীকে করতে বাধ্য করে অথবা স্ত্রীকে স্বামী করতে বাধ্য করে মুসলিমেরা হয় জানেও না মেলা দিনের মাসাইল আর জানলে বেপরোয়া পরোয়া করে না যে আমাদের ইসলামী জীবন না জাহিলিয়াতের জীবন তাদের কোনো পরোয়াও নেই কিন্তু বাড়িরা মাসালা জানতেন যে এটা নবী করিমসাল্লামের যদি হুকুম হয় তাহলে আমার জন্য পালন করা ফরজ এর স্ত্রী হয়েই থাকতে হবে আর যদি নবী সাল্লাম হুকুম না করেন তাহলে আমার যে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা আমি গ্রহণ করব যখন নবী সাল বলেন আমি সুপারিশ করছি ইন্নাম আনা শাহে তখন বললেন ফালাহা জাতি লিফি তাহলে আমার ওর কাছে থাকার কোনো প্রয়োজন নেই আমি থাকবো না ওর কাছে শরীয়তে আল্লাহাক এই অপশন দিয়েছেন তাহলে মহিলাদেরকেও অপশন দিয়েছেন আর পুরুষদেরকে আল্লাপাক অপশন দিয়েছেন বিবাহ রাখার ক্ষেত্রে অথবা বিবাহ বিচ্ছেদ ঘটাবার ক্ষেত্রে ওলে মুসলিমিন আনহার সহি মুসলিমে রয়েছে আয়সারদি আল্লাহ আনহা থেকে বর্ণিত যে আন্না জৌজাহা কান আবদান ইয়ে বারিরার স্বামী দাস ছিল গোলাম ছিল এটি হচ্ছে সহি মুসলিমের রেওয়ায়ত এমনকি আবদুল্লাহ বোখারিতেও রয়েছে অফি রেওয়ায়তিন আনহার আর একটি বর্ণনায় রয়েছে আয়সারদি আল্লাহ থেকে বর্ণিত সেই হাদিসটি কিন্তু তাতে রয়েছে কানা হুররান বারিরার স্বামী কি ছিল আজাদ স্বাধীন লোক ছিল তাহলে পরস্পর বিরোধী হাদিস হয়ে যায় ঘটনা একটি একই ব্যক্তির ঘটনা আর দুই রকম কথা স্বাধীন ছিল না গোলাম ছিল কোনটা ঠিক আল্লামা হাফিজ হাজার রহমতুল্লাহ আলী তিনি বলছেন ওয়াল আউ্ল আসবাত প্রথম রেওয়ায়তটি বর্ণনাটি অধিক বলিষ্ঠ অর্থাৎ যাতে রয়েছে যে বারিরার স্বামী কি ছিল গোলাম ছিল আর এই গোলাম থাকার কারণেই এই স্বাধীনতা বাড়িরা যখন আজাদ হয়ে গেল স্বাধীন হয়ে গেল তখন এই স্বাধীনতা পেল যে বিবাহ রাখবো আর না হয় রাখবো না না হলে দুজনে সমান হলে কোনো স্বাধীনতা ছিল না একমাত্র খোলা আর ছাড়া খোলা রাস্তা যে আমি কারো ভাত খাবো না থাকবো না খোলার আর একটা রাস্তা রয়েছে মহিলাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে তালাক দেওয়ার রাস্তা রয়েছে আনহমা আর সহি সূত্রে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহমা থেকে ইন্দাল বুখারি সহি বখারিতে ইমাম বখারি রহমতুল্লাহ নিকটে আন্নাহু কান আবদান আর স্বামী গোলাম ছিল আজকের এতক্ষণ পর্যন্ত যে মাসলা আলোচনা হইল যেহেতু দাস প্রথা বর্তমানে বাস্তবে নেই শরীয়তের বিধানে থাকলেও আর সুতরাং এই বিধানের এখন বর্তমানে প্রয়োজন নেই তবে দিনের বিধান জানা জনসাধারণদের জন্য তার জন্য জরুরি না হইলেও ভালো মোস্তাহাব আর আলেমের জন্য জানা জরুরি কেউ মশলা তাকে জিজ্ঞেস করতে পারে বলতে হবে কমপক্ষে তাকে জানতে হবে وعن الضحاك بن فيروز الديلمي عن أبيه قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وسلم طلق أيتهما شئت راه أحمد والأربعة إلا الناس وصحابه ابن هبان ودار قطن والبيهقي وأعله البخاري ضحاك بن فيروز الديلمي থেকে বর্ণিত তিনি তার পিতা ফেরোজ দাইলামি থেকে বর্ণনা করছেন তিনি বলছেন কৌতু ইয়ারসুল আল্লাহ আমি বললাম নবী করিম যে হে আল্লাহ রসুল ইন্নি আসলাম তো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইসলাম কবুল করেছি ওয়াতাহাতি উখতান এবং আমার আন্ডারে অর্থাৎ আমার অধীনে মানে আমার স্ত্রী হিসাবে দুই বোন রয়েছে মানে দুই বোনকে বিয়ে করেছিল জাহিলেতের যুগে তাহলে জাহিলেতের যুগে আরব মুশেকরা দুই বোনকে বিবাহ করত এমনকি সৎমাকে বিয়ে করত সৎমার ওপর দখলদারি বসিয়ে দিত বাপ মারা গেলে হ্যাঁ বাপের যে বড় ছেলেও বলতো যে আমার হক বেশি রয়েছে কারণ আমার বাপের এটা পরিত্যক্ত এইসব জাহিলিয়া কুফুরির অবস্থায় ছিল তাহলে শুধু কুফুরির পাপ ছিল না কাফেদের যারা কাফের মোশেক হয়ে যায় তাদের দ্বারা সব রকমের পাপ হইতে পারে এর বর্তমান যুগে প্রমাণ অহরহ শুনছেন তার মধ্যে কলকাতার দিকে কয়েক বছর আগে একটি ঘটনা এক নাতি তার দাদিকে বিয়ে করেছে বুড়িকে বিয়ে করে কিছুদিন আগে চিটাগাঙ্গের একটা ঘটনা কাকে বিয়ে করেছে হ্যাঁ আপন খালাকে বিয়ে করেছে আপন খালাকে বিয়ে করেছে হ্যাঁ হ্যাঁ তো এগুলো কারা মুসলিম হ্যাঁ খালা বিয়ে করেছে মুসলিম মুসলিম না মুরতাদ ও কি বলতে হয় মুসলিম মুরতাদ কোরআনের বিধান যারা লঙ্ঘন করে তাদের জানিয়ে দেওয়ার পরে যদি অবজ্ঞা করে যে না এটা আমি মানি না তাহলে একটি বিধান অস্বীকার করলে সে কাফের মুরতাদ সে মুসলিম না জন্মসূত্রে মুসলিম আজকাল অধিকাংশ লোক তো কাগজপত্রে মুসলিম ভোটার কার্ডে মুসলিম পাসপোর্টে মুসলিম আল্লাহর খাতায় কজন মুসলিম রয়েছে যারা বড় শির করে তারা মুসলিম নয় আল্লাহর খাতায় যারা নামাজ ছাড়ে তারা মুসলিম আল্লাহ পাকের খাতায় কিন্তু আমাদের হ্যাঁ কাছে দেশের জনসমাজে সব মুসলিম হ্যাঁ দেশে এইটি পার্সেন্ট মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিম আরে আসলে দেখেন গ্রামে গিয়ে যে কজন মুসলিম আছে নামাজি কজন বেরোয় কেউ যেন সহি আকিদার বেরোয় বড় শির্ক মুক্ত কবর মাজার পূজা মুক্ত নাস্তিকতা মুক্ত বলছিলাম যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে বললো যে আরসল্লাহ আমি তো মুসলমান হয়েছি কিন্তু আমার যে দুটো স্ত্রী আছে তারা দুই বোন ফকাল রসুল্লাহ সাল্লাম বললেন তাল্লেক আইয়া তাহমা শেতা তুমি তাদের দুইজনের মধ্যে যাকে চাও তালাক দিয়ে দাও একজনকে ছাড়তে হবে তোমাকে একজনকে ছাড়তে হবে এটা কি খেয়ার অধ্যায় হচ্ছে আমাদের খেয়ার অপশন তাহলে সামনে অপশন আসলো যে দুই বোনকে রাখা হারাম সুতরাং যখন মুসলিম হবে হ্যাঁ ইসলামের বিধিবিধান মানবে মোরতাদ হতে চাই না কিন্তু অজ্ঞতার কারণে করে ফেলেছে যেমন যে খালাকে বিয়ে করেছে তারপরে শুধু দুই বোনের বিষয় না এই হাদিসে ঘটনা আসলো দুই বোনের কোরআনে কেরিমে যেমন আল্লাহাক বলেছেন ওয়ান তেজমা ওবাইন আল উখতাইন আল্লাহাক হারাম করেছেন দুই বোনকে একত্রিত করা ঠিক তেমনি নবী করিম সাল বলেছেন লাউজমা আল মার আতি ওয়া খালাতিহা স্ত্রী এবং তার খালাকে একত্রিত করা যাবে না ওয়ালা আল মার আতে ও আম্মাতেহা স্ত্রী আর তার ফুফুকে একত্রিত করা যাবে না তাহলে কোন ব্যক্তি যদি অজ্ঞতার কারণে অথবা কুফরির অবস্থায় তার স্ত্রী আছে আর স্ত্রী আপন খালাকে বিয়ে করেছে হ্যাঁ আপন খালা মানে বই মাতৃ বই পিতৃয় হ্যাঁ সবগুলি আর আপন তিনটেই জি অথবা দুধ খালা খালাকে বিয়ে করেছে স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে আর স্ত্রী ফুফুকে বিয়ে করেছে অথবা স্ত্রীর বোনকে বিয়ে করেছে এরকম যদি করে থাকে আর সে মুসলিম হয়ে থাকতে চায় তাহলে কি করবে তার সামনে অপশন রয়েছে খেয়ার রয়েছে যে দুটোর একটাকে রাখো আর একটাকে ছেড়ে দাও তালাক দিয়ে দাও রাহু আহমদ হাদিস মুসনাদ আহমদে রয়েছে এবং এমাম নাসাই ছাড়া আরবার যে পরিভাষা রয়েছে চারজন বলতে হাজার তার ভূমিকাতে কাদেরকে বুঝিয়েছেন আবু দাউদ নাসাই তিরমিজি ইবিন মাজাই চারজনকে তার মধ্যে নাসাইতে নেই তার মানে আবু দাউদ হাদিসটি আছে তিরমিজি তা আছে ইবনে মাজাই রয়েছে এমাম ইবনে হেব্বান বলেছেন দারা রয়েছে এবং রয়েছে সোনানে সোনানে দারা হাদিসের কিতাব ও বখারি হাদিসটির মধ্যে রোগ আছে বা ত্রুটি আছে এ কথা ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলেছেন কিন্তু এই হাদিসটি বিভিন্ন সূত্র থেকে এসছে তালখিসুল হাবির নামক কিতাবে হাফিজ হাজার রহমতুল্লাহ আলী বলছেন ইমাম শাহি বর্ণনা করেছেন আহমদ আবুদাউ তিরমিজিবিন মাজা এরা বর্ণনা করেছেন কেউ কেউ এর মধ্যে ব্যাধি আছে বলেছেন কিন্তু এটাকে ইমাম বাইহাকি কত সহি বলেছেন ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরিব বলেছেন ওয়ালাহ তোরকুন ক্যাসিরা তাজদুহু এই হাদিসের বিভিন্ন সূত্র রয়েছে যা পরস্পরকে শক্তিশালী করে আর এর সবচেয়ে উত্তম সমর্থক বা আসল মূল বিষয়টি কোরআনে কেরিমে মেরেছে যে দুই বোনকে একসাথে রাখা যাবে না কোরআনে ওয়ান তাজমা বেন লোকতাইন সুরায় নেসার আয়ত নম্বর তেইশ তো এই হাদিস আপন জায়গায় সহি হাদিসের সনদ হিসাব হাদিস হাসান ভাষ্যকার বলছেন হাদিস হচ্ছে হাসান আমলযোগ্য তা হাদিসের আসল মাসলা আমরা জানতে পারলাম যে মুসলিম উম্মার ঐক্যমত রয়েছে কোন ইখতলাফ নেই হানাফি সাফে মালিক হাম্বেলি মহাদেসেন সকলের কাছে যে আন্নাই দুই বোনকে বিবাহ বন্ধনে একত্রিত করা যাবে না একই যুগে রাখা যাবে না সেই এই বোন হওয়া বংশের দিক থেকে হোক বেনাসাবিন হোক আও রেজাইন দুধ বোন হোক হুর্রাতাইনে দুইজনে স্বাধীন হোক আও আমাতাইনে অথবা দুইজনেই দাসী দাসী হোক হয়তো দুটোই বোন দাসী অথবা একটা দাসী এক বোন দাসী আর একটা বোন স্বাধীন কোন পার্থক্য নেই এক কথায় দুই বোনকে একত্রিত করা যাবে না এই হাদিস দ্বারা আর একটি মাসলা প্রমাণিত হয় এই লোকটি ইসলাম গ্রহণ করলো তাই না ফাইরুজ দাইলামী আর সে বিয়ে করেছিল বিবাহতে যেহেতু হারাম ছিল কি যে দুই বোনকে রেখেছে সেজন্য একটা বোনকে ছেড়ে দিতে বলল কিন্তু নবী করিম সাল্লা এই কথা বললেন না যে তোমার জাহিলিয়াতের যুগের বিবাহ চলবে না সুতরাং একটাকে ছাড়ো অথবা এই কথা বললেন না যে তোমার তো এগুলো বিয়েই হয়নি সব জাহিলিয়াতের যুগের হ্যাঁ এই কথা বললেন না বা একটাকে ছাড়ো আর আর একটার বিবাহের নবায়ন করো এই কথা বললেন কি তাজদিদে কা করো বললেন বললেন না তাহলে বোঝা গেল যে জাহেলিয়াতের যুগের বিবাহগুলি শরীয়তে ইসলামে স্বীকৃত হিন্দু হিন্দু অবস্থায় মন্দিরে বিয়ে করেছে খ্রিস্টান খ্রিস্টান অবস্থায় চার্চে বিয়ে করেছে তাদের কুফুরি অবস্থায় জাহিলিয়াতের বিবাহ করেছে আর স্বামী স্ত্রী দুজন ইসলাম গ্রহণ করল ওই আগের বিবাহই থাকবে না নতুন করে বিবাহ পড়াতে হবে দলিল বলে এ হাদিস এ হাদিস থেকে এই মশলাও ইস্তেমবাদ হয় নবীলাম বললেন যে দুটোর একটা রাখো তার মানে একটা তার স্ত্রী হিসাবে ঠিক আছে জাহিলিয়াতের যুগের বিবাহ আপন জায়গায় সহি শুদ্ধ এই কথাই বলছেন ভাষ্যকার আলহাদিস ইয়াদুল্লাহ আলা এতেবার আনকে হাতিল কুফার মিন আহলিল কিতাব রহিম এই হাদিস প্রমাণ করে যে কাফেরদের সে আহলে কিতাব হোক ইহুদিন আসারা হোক অথবা হিন্দু বুদ্ধিস্ট হোক তাদের জাহিলিয়তের বিবাহ কুফুরি অবস্থার বিবাহ গুরুত্ব রাখে বা বিবাহ গ্রহণযোগ্য ও আন্নাহা সাহিহা এবং জাহিলিয়াতের যুগের কুফরির যুগের বিবাহ সহি শুদ্ধ ওয়ালাউ আসলাম আলিহা যদিও তারা ইসলাম গ্রহণ করে পরে ওয়াইনাহাকে আনকে হাতের মুসলিমিন এবং তাদের বিবাহগুলি মুসলিমদের বিবাহের মতো ফিমাইজাফিয়ামিন সাদাকিন ওয়ানাফাকাতিন ওই বিবাহর ক্ষেত্রেও মহারানা দিতে হবে মহারা যদি না দিয়ে থাকে তো মহারানা দিতে হবে আর তারপরে ব্যয় বহন করতে হবে যদি দুটো স্ত্রী থাকে তাহলে ইসলাম কবুল করার পরে যদি জুলুম করে থাকে তার আগে ইসলাম কবুল করার পরে এখন ঠিকভাবে পালা নির্ধারণ করতে হবে ইত্যাদি ইত্যাদি তারপরের হাদিস ওয়ান সালেমিন আনাবিহ আন্না গাইলান ইবিন সালামাত আসলাম আলাহু আশরু নিসওয়াহ فأسلمنا معه فأمره النبي صلى الله عليه وسلم أن يتخير منهن أربع رواه أحمد والترمذي وصحابه ابن حبان والحاكم وعله البخاري وأبو زرع وأبو حاتم সালেম রাহমাতুল্লাহ আল্লাহ প্রখ্যাত তাবে থেকে বর্ণিত রয়েছে তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন সালেম ইবিন আবদুল্লাহ ইবিন ওমার আবদুল্লাহ বিন ওমার ইবিন খতাব প্রখ্যাত যে সাহাবি আমিরুল মোহামেনের ছেলে আবদুল্লাহ তার ছেলে এক ছেলের নাম ছিল সালিম বর্ণনা করছেন তার পিতা থেকে যে আন্না গাইলান ইবিন সালামা আসলামা সালামার পুত্র গাইলান ইসলাম কবুল করল সেই সময় ওয়ালাহ আশর নিসা তার দশটি স্ত্রী ছিল তাহলে জাহিলাতের যুগে কত বিবাহ করত হ্যাঁ জাহিলাতের যুগে কত বিবাহ করত আরব মুশ্রিকরাও বহু বিবাহ করত হিন্দু মুশ্রিকরাও হ্যাঁ প্রাচীন যুগ থেকে বহু বিবাহ করত খ্রিস্টানদের মধ্যেও বহু বিবাহ ছিল সব ধর্মে ছিল ইসলাম সেটাকে নিয়ন্ত্রিত করেছে চারে নিয়ে সে নিয়ন্ত্রিত করেছে হ্যাঁ যে চারের বেশি করতে পারবে না তারপরেও যত বাতিল শক্তি রয়েছে কুফরি শক্তি রয়েছে সব আক্রমণ করে ইসলামের উপর অথচ তাদের প্রাচীন ইতিহাস প্রমাণ করে যে হিন্দুদের শত শত স্ত্রী শত শত স্ত্রী তাদের আর তাদের না ইজ্জতের মূল্য রয়েছে না তাদের মান সম্মান রয়েছে হ্যাঁ না তাদের রাজ্য অধিকার দেওয়া রয়েছে ইসলামে তো সামান্যতম যদি আপনি করেন অধিকারের ক্ষেত্রে তো কেয়ামতের দিনে আপনি রেহাই পাবেন না আল্লাহ রাজার থেকে দুনিয়াতে আপনি জালেম আর আখেরাতে জাহান নামে যেতে হবে মানুষের হক নষ্ট করার কারণে আইয়ুমা ইমরিন বা আইয়ুমা মুসলিম যে কোনো মুসলিম লহ তানে তার দুটো স্ত্রী বা তার বেশি স্ত্রী যদি থাকে ফামালা এলা ইহেদা হোমা আর দুই বিবির একদিকে যদি ঝুঁকিয়ে থাকে একটাকে বেশি সময় দেয় একটা ভালোবাসার ক্ষেত্রে না কারণ অনেক সময় ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না ওই ক্ষেত্রে ক্ষমা আছে কিন্তু একটাকে বেশি সময় দেয় একটাকে বেশি উপঢকন দেয় একটাকে খরচ বেশি দেয় হ্যাঁ তারপরে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটার ঘরে গেলে তো তার সাথে এক বিছানা ঘুমায় আর একটার ঘরে গেলে না তুমি আলাদা থাকো সব করে এইভাবে যদি একটার দিকে ঝুঁকে থাকে যারা বহু বিবাহ করে তারা শুনে রাখেন ভালো করে যা কেয়ামাত অশিক্ষ মাইলুন কেমতের দিনে আসবে এমন অবস্থায় যে তার একটা অংশ ধসে থাকবে অথবা বাঁকা হয়ে থাকবে মাইলন মানে বাঁকা হয়ে থাকবে অক্ষমগুলির মতো আর মাইলন মানে সাকেতুন একটা অংশে গোস্ত থাকবে না হাড় হাড় দিয়ে দিক থেকে দেখা যাবে আর হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ দেখবে বলছে এইসব জালেম বিয়ে করেছিল বেশি করে আর ইনসাফ করেনি একটা বিয়ে করে এক ডিস্ট্রিক্টে ছেড়ে দিয়ে চলে এসেছে আর একটা আর ডিস্ট্রিক্ট বিয়ে করেছে একটা সৌদি আরব বিয়ে করে একটা ফিলিপাইন ছেড়ে দিয়ে চলে এসছে আর একটা শ্রীলঙ্কা বিয়ে করে ছেড়ে দিয়ে চলে এসছে ভীষণ করেছে আমি একজন মুসলিম ভাইকে জানি সে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হায়দ্রাবাদ গেল কারি সাহেব গিয়ে ওখানে কিছুদিন থেকে ওখানে একটা বিয়ে করলো আগের স্ত্রী আছে বিয়ে করে তিন চারটা ছেলেও হইল আর ছেলে মেয়ে হওয়ার পরে সে আবার দেশে চলে আসলো আগের স্ত্রী দাপটে আর আর্থিক সংকটের কারণে আর ওই স্ত্রীকে নিতেও গেল না খোঁজ খবর নিল না তার ভরণ পোষণ কিছুই দেয় না তাকে বলছে তুমি চলে আসো এই বাড়িতে ও সাহস করে আসবে কি করে আমাদের দেশের জালেম সতীনদের তো অবস্থা জানেন বিষ খাওয়াই দিবে নয় বান মারিয়ে দিবে হ্যাঁ প্রাণনাশ ঘটাবে খুন করবে কি করে এক বাড়িতে তারপরে এক বাড়িতে রাখা এভাবে জাহিজিন নাই আপনার যদি ক্ষমতাই না থাকে দুটো বাড়ি করার আলাদা করে রাখার তো এইরকম একের বেশি বিবাহ করা জাহিজি নাই নবী করিম সাল্লামের সে অভাবের সময় নয় বিবির জন্য নয়টা আলাদা আলাদা কক্ষ তৈরি করেছেন একটা করে ঘর তার সামনে একটু উঠান ওই একটা একটা ঘরের মধ্যে থাকতেন এভাবে না লাইন ধরে যে মসজিদে নবীর মধ্যে মায়েসারাজি আল্লাহ তালার ঘর থেকে আপনি কিবলার অপোজিট দিকে কিবলার কিবলা হচ্ছে দক্ষিণ দিকে তাই না উত্তর দিকে লাইন করে ঘরগুলি ছিল নয়টা কক্ষ ছিল প্রত্যেক বিবির জন্য একটা করে কক্ষ একটাই শুধু রুম একটার বেশি নয় যে একটা মজলিস হ্যাঁ, বৈঠকখানা আছে মেহমান বসবে হ্যাঁ আর একটা ছেলে মেয়ে থাকবে এরকম কোনো ব্যবস্থা ছিল না একটা করে কক্ষ আর তার সাথে একটু করে উঠান খোলা যায় সামনে আছে ঘেরা আছে এইরকম ব্যাস যে এলাকাটিকে মুসাল্লান নেশা করা হয়েছে ওই দিক থেকে মহিলারা যখন মহিলা সেকশনে ঢুকে শেষ দিক পর্যন্ত গেলে ওই এলাকাটা হচ্ছে নবী করিম সাল্লামের বিবিদের নয়টি সারি হয়ে কক্ষ এলাকা জি হুজরাত নবী হুজরাত নবী সাল্লাম হুজরাত হুজরাত আজওয়াজি নবী সাল্লাম আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে একই উঠানে দুটো স্ত্রীকে নিয়ে আসেন ওই দিক থেকে এই রুম থেকে ওইটা নামছে ওই রুম থেকে ওইটা নামছে আর উঠানে নামতে দুইজনের টেনশন শুরু হয়ে যাচ্ছে যদি স্বামীকে দেখে যে ওর ঘরে ঢুকলো তখন তার পালপিটিশন শুরু হয়ে গেল তার প্রেশার বাড়া শুরু হইলো আর তারপরে কি করে একে দংশন করা যায় এই তার স্বামীকে তো আর পারছে না কারণ স্বামীকে তো রাখতে হবে না হলে তো আমার ভাত যাবে তো স্বামী কি তার পারছে না তখন ওই সতীনের ক্ষতি করার চেষ্টা করে এইভাবে রাখাই যায় নাই রাখাই যায় নাই একাধিক বিবাহ করলে তার জন্য কিছু শর্ত রয়েছে এমনি নয় অধিকাংশ লোকের আজকাল শখের বিবাহ আল্লাহ ভীরুতার বিবাহ না তাকর ভিত্তিতে বহু বিবাহ নয় মুসলিমদের যার ফলে বহু বিবাহ বদনাম হয়েছে একটি কারণ আমাদের নিজেদের কারণ নিজেদের মধ্যে কার গুণাগার পাপীদের কারণ আর আর একটি কারণ হচ্ছে ইসলামের শত্রুদের আক্রমণ ইসলামের বিধিবিধানের উপর ওরা ইসলাম এবং মুসলিমদের দোষ বের করে বেড়ায় আর তাদের যে মধ্যে এইসব রয়েছে কখনো এইসব সমালোচনা করে না যে আমাদের পূর্বপুরুষরা তো এইরকমই করত আমাদের ধর্মেও তো এইরকমই আছে না কখনো বলবে না তো বলছিলাম যে দশ স্ত্রী ছিল গাইলানের আসলাম না মা হয়ে দশ জন ইসলাম গ্রহণ করলো কি করবে এখন দশ জনে মুসলমান হয়েছে মায়াও লাগছে এখন কি করা যায় হ্যাঁ দশটাকে রাখা যাবে কি করতে হবে এখন খেয়ার অপশন হ্যাঁ, এখন এর নাম হচ্ছে অপশন খেয়ার তখন করিম ওই ব্যক্তিকে নির্দেশ দিলেন যে তাদের মধ্য থেকে দশ জনের মধ্য থেকে চারজনকে তুমি বাছাই করে নাও চারটাকে রাখো আর বাকি ছয়টাকে তার লাগতে বিদায় করো তা বিদায় করা জি হাদিস বলেছেন আবু জোরা আর আবু তিন একটি দোষ তবে হাদিস কখনো কখনো যখন এরকম দেখা যায় মহাদেশের মধ্যে বিরোধ যে কোন ইমাম বলছেন মহাদেশ বলছেন হাদিসটাতে দোষ রয়েছে ত্রুটি রয়েছে অর্থাৎ দুর্বলতার কোন দিক রয়েছে আর অন্যরা সহি বলছেন তাহলে সেখানে হ্যাঁ, সমন্বয়ের জন্য সচেষ্ট হইতে হবে যেমন হাদিসের অর্থের ক্ষেত্রে পরস্পর বিরোধী হাদিস একটু আগে বললাম যে বাড়ির আসামি গোলাম ছিল আর এক হাদিস বলছে যে স্বাধীন ছিল বোঝা গেছে তাহলে সমন্বয় যেমন আমরা বিষয়বস্তুর ক্ষেত্রে করছি ঠিক তেমনি সনদের সহিফের জয়ীফের ক্ষেত্রে মহাতিসেনের ইখতলাফ থাকলে সমন্বয় করতে হবে বিভিন্ন পদ্ধতিতে তো এই ক্ষেত্রে একটি সমন্বয় হচ্ছে যে যেই সূত্রে এমাম বোখারির কাছে হাদিস পৌঁছেছে সেই সূত্রে কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে যার ফলে তিনি আপত্তি করেছেন হাদিস না কিন্তু কয়েক সূত্র মিলিয়ে দেখা গেছে যে আসল বিষয়বস্তুটি সাব্যস্ত তার প্রমাণ রয়েছে এইরকম হয়েছে কখনো কখনো তার জি একটি রেওয়ায়াত দুর্বল না হইলেও অত শক্তিশালী নয় আর আরেকটি রেওয়াজ অধিক শক্তিশালী যেমন একটি হাদিস বোখারি মুসলিমে রয়েছে সবচেয়ে হাদিসের কিতাবে রয়েছে আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে অন্য কোন সমন্বয় যদি না পাই তো এখানে তার্জির পথ অবলম্বন করব মানে একটিকে অগ্রাধিকার দেওয়া যেটা বেশি সহি সহি বেশি শক্তিশালী সেটাকে কি করব অগ্রাধিকার দেব এই জন্য আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটি সম্পর্কে বলছেন অবিল জুমলাতে ফাল হাদিস ও সাহিহুন কালাল আলবানী আলবানী রহমাল্লাহ বলছেন যে সার কথা হচ্ছে যে এই হাদিসটি যে এই গাইলানের দশটি স্ত্রী ছিল ইসলাম গ্রহণ করলো সেও আর তার স্ত্রীগুলিও দশজন ইসলাম গ্রহণ করলো তখন নবী সাল্লাহ ইসলাম ইখতিয়ার দিলেন যে চারটা রাখো আর বাকিগুলোকে বিদায়ী করো তো এই হাদিস হচ্ছে সাহি মাজমু এ তরুকেহি সবগুলি সূত্র মিলালে হাদিসটি হচ্ছে সাহি সালেম থেকে তিনি ইবন উমারকে বর্ণনা করেছেন এই হাদিস প্রমাণ করে যে একজন মুসলিম একসাথে চার স্ত্রী রাখতে পারে খুব বেশি চারের বেশি রাখতে পারেন না একসাথে এক যুগে যদি একটা স্ত্রী মারা গেল বা একটা স্ত্রীকে তালাক দিল তারপরে যদি এরকম করে আর এই করতে করতে যদি দশটা বিশটা হয়ে যায় তো অসুবিধা আছে নাকি কোনো অসুবিধা নেই প্রত্যেক যুগে চারটা রাখতে পারবে প্রত্যেক যুগে চারটা রাখতে পারবে এবং শৌকানি রহমতুল্লাহ আলে বলছেন যে আল্লাহ কোরআনে করিমের সুরায় নেসার আয়াত নম্বর তিনে যেহেতু এর সাদ করেছেন বহু বিবাহ সম্পর্কে বা বিবাহে বিবাহের স্ত্রীদের সংখ্যা সম্পর্কে মা মাসনা তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যা পছন্দ হয় তোমাদের মাসনা দুই দুই করে মানে একই যুগে দুই রাখো অসোলাসা অথবা একই যুগে তিন তিন করে রাখো রোবা বা একসাথে চার চার করে রাখো হ্যাঁ রোবা মানে হচ্ছে চার চার দুইবার করে অর্থ হবে আরবিতে একটা শব্দ কিন্তু বাংলায় তর্জমা করতে গিয়ে কি হচ্ছে চার চার বলতে হবে আর বা মানে চার রাবে মানে চতুর্থ তাই না আর রোব মানে চতুর্থাংশ চার ভাগের এক ভাগ আর রোবা মানে হচ্ছে চার চার রোবা মানে চার চার চার চার করে বিয়ে করতে পারো ফাইনলাম আল্লাহ বলছেন যদি না পারো দুই দুই করে রাখতে পারো না তিন তিন করে রাখতে পারো না চার চার করে রাখতে পারো না তাহলে আসল হচ্ছে আল্লাহ ইবিন বাজ রহমতুল্লাহ আলী বলছেন আসল হচ্ছে বহু বিবাহ এটা হচ্ছে শরীয়তের বিধান আসল হচ্ছে বহু বিবাহ শরীয়তের আসল বিধান কি একটা করা না একের বেশি করা একের বেশি করা কারণ আল্লাহ পাক শুরু করেছেন দুই দিয়ে তিন দুই দুই দিয়ে তিন তিন দিয়ে চার চার দিয়ে তারপরে আল্লাহ পাক শেষখানে বলছেন ফাইনলাম তাস্তাতিউ যদি না পারো দুই দুই করে বিয়ে করতে পারো না হ্যাঁ তিন তিনও পারো না চার চারও পারো না তাহলে ওয়াহেদা তখন একটা করো ওয়াহেদা আও ইমান অথবা একটিও বিয়ে করার মতো ক্ষমতা নেই যে একটা স্ত্রীকে বিয়ে করে ভরণ পোষণ দেবো এই ক্ষমতা নেই কিন্তু একটা দাসী রাখতে পারবে দাসী শরীয়ত সম্মত দাসী প্রথা দাসী নয় যে একটা মেয়ে রাস্তায় বসেছিল কাজের মেয়ে হ্যাঁ আর উঠিয়ে নিয়ে এসে ভরে দিল আর ঘরে আর নারী বাবু শাশুড়িকে যেমন এক শ্রেণী লম্পটরা এখানে মাঝে মধ্যে ধরা খায় আর তাদের পানিশমেন্ট হয় আর এইসব ঘটনার কারণে বদনাম হয়েছে অনেকে জি একজনের কারণে বা কিছু লোকের কারণে বহু লোক বদনাম হয়েছে এরা দাসী নয় দাসী শরীয় সম্মত দাস প্রথা জিহাদ ফিসা বিলিল্লার মাধ্যমে আসি তারও বেশ কিছু বিধিবিধান রয়েছে যেগুলি যখন প্রয়োজন হবে তখন বিস্তারিত একজন মুসলিমকে জয় নিতে হবে তো আল্লাহ সৌকানি কি বলছেন যে আল্লাহ পাক কোরআনে কেরিমে যে এই কথা বলেছেন তার আগে বলছে আবাজ রহমতুল্লাহ কথা বলছেন আবাজ রহমতুল্লাহ কি বলছেন তিনি বলছেন তার একটি কিতাব রয়েছে ফজল তাদ্দি বহু বিবাহের মহত্ব বা ফজিলত একটি ছোট্ট পুস্তিকা রয়েছে তাতে তিনি কথা বলেছেন আসল হচ্ছে একাধিক বিয়ে করা আর না পারলে একটা করা না পারলে একটা করা এর অনেক উপকারিতা রয়েছে দিনী উপকারিতা ছাড়া আল্লাহ ভীরুতার সাথে তাকর সাথে যদি বহু বিবাহ করতে পারে দুনিয়ার পার্থিব অনেক উপকারিতা রয়েছে ওই ওই ব্যক্তিরও রয়েছে পুরুষের রয়েছে নারী জাতিদের রয়েছে দেশবাসীর রয়েছে দেশের সমস্যার সমাধান রয়েছে আর্থিক রয়েছে সামাজিক রয়েছে জনবলের প্রয়োজনের ক্ষেত্রে উপকারিতা রয়েছে উপকারিতা আছে নবী করিম সাল্লাহামের বিবাহগুলিতে এই সব উপকারিতা হয়েছে জি হতে পারে যে আপনার এক স্ত্রীর বংশ আপনার সাপোর্ট দিতে পারছে না আর আপনার জনবলের সমর্থন প্রয়োজন টিকে থাকার জন্য আপনার ওখানে আর এক স্ত্রীর বংশধার তাদের জনবল রয়েছে তারা আপনাকে সাপোর্ট দিতে পারছে হ্যাঁ দিনের ক্ষেত্রে বিশেষ করে দিন প্রচারের ক্ষেত্রে দিনের কথা তাহিদ সোনাদের কথা বলতে যাচ্ছেন কোন ঠাসা আপনি কিন্তু যদি আপনার হ্যাঁ শ্বশুর বংশে ওই রকমের জনবল থাকে যাদেরকে আজকাল কিছু লোকের আছে যারা জনবলকে ভয় করে আল্লাহ পরকালকে ভয় করে না তহিদকে উপেক্ষা করে বিদাত ছড়ায় শির ছড়ায় তহিদ শূন্যতে পর করে না কিন্তু যদি ভয় থাকে হ্যাঁ যেন আমাদের এক ভাই শোনালো যে আমাদের মাহফিল করছিলাম মাহফিল তো তারা বন্ধ করে দিবে কিন্তু একজন এমপি গিয়ে ওখানে হাজির যেটাকে নবী জামানে হাবাসা বলা হতো আবে সিরিয়া যেখানে সাহাবাইকারা হিজরত করেছিল হিজরত এলাকাটি বিশেষ করে ওই এরিট্রিয়া এলাকা যেখানে বাদশাহ নাজাসি ইসলাম গ্রহণ করেছিলেন একাই এবং তার গায়েবানা জানাজা নবী করিম সাসনা পড়েছিলেন কারণ জানাজা পড়ার কোন লোক ছিল না ওই দেশে সব কাফের খ্রিস্টান ছিল তখন এখানে একটি নতুন আইন ধর্ম মন্ত্রণালয় পাশ করেছে এটি আইন কিন্তু ভারতের এক পত্রিকা বাংলা পত্রিকা কলকাতার আনন্দবাজার পত্রিকা ইসলাম দ্রোহী পত্রিকা যেহেতু কুফুরি শক্তির পত্রিকা ইসলাম বিদ্বেষী পত্রিকা যখন ইসলামের কথা আসে তখন ইসলামের বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে লেখার চেষ্টা করে তো এই পত্রিকাতে লেখছে এটাকে ধর্ম মন্ত্রণালয় থেকে সরকারি আইন পাশ করা হচ্ছে এটাকে আইন বলা উচিত হ্যাঁ প্রত্যেক দেশের আইন ভাই বাংলাদেশে যদি কোনো একটা আইন পাশ হয় তো এটা আইন নয় না ওটাকে ফতুয়া বলবেন ভারতে একটা আইন যদি পাশ হয় হ্যাঁ পার্লামেন্ট থেকে অথবা যদি একটা অর্ডার যদি করা হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে তো সেটা আইন বলবেন না ওটাকে ফতুয়া বলবেন আইন ওরা তো আইন বলবে কিন্তু এরিটি একটা দেশ সেখানে একটা আইন ধর্ম মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে সেটাকে বলছে যে সেখানকার সরকার ফতুয়া দিচ্ছে তাহলে ফতুয়ার ওপর কত ঝাল বাতিল শক্তি বুঝতে পারছেন না এবং ইসলামের বিরুদ্ধে কত শত্রুতা তাদের অন্তরে ভরা আছে কি আইনটা পাশ করা হয়েছে যে এরিটেরিয়াতে প্রত্যেকে কমপক্ষে দুটো করে বিয়ে করতে হবে আর দুই বিবাহে যদি কেউ যদি বাধা দেয় বা দুই প্রথম কথা দুই বিবাহ যদি কোনো পুরুষ না করে আমি করব না তাহলে যাবজ্জীবন জেল শাস্তি জি আর সশ্রম জেল মেহনতের কষ্টের জেল পরিশ্রম করতে হবে জেলে গিয়ে হ্যাঁ, জি সশ্রম জেল যাবজ্জীবন জেল আর যদি কোনো মহিলা স্বামীকে বাধা দেয় যে তোমাকে বিয়ে করতে দেব না তাহলে তারও যাবজ্জীবন জেল সশ্রম জি আইন পাশ করা হয়েছে কেন করা হয়েছে কারণ ইথোপিয়ার সাথে লড়াইয়ে এদের পুরুষ এত মারা গেছে যে পুরুষ সংখ্যা খুবই কমে গেছে মহিলাদের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন বলুন সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে এমনকি সৌদি আরব নারীদের সংখ্যা বেশি বাংলাদেশে নারীদের সংখ্যা বেশি ঠিক কিনা সমস্ত দেশে পৃথিবীর মহিলাদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা বেশি আর মেয়েরা তো দ্রুত সাবালিকা হয় তাই না পনেরো বছর ধরলাম আঠারো বছর আঠারো বছর সাবালিকা একটা পুরুষ তো আঠারো কেন বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বিয়ে করতে চায় না ও চল্লিশে বিয়ে করবে হ্যাঁ আর আয়ু তো গড়ে সমানই প্রায় বরং মহিলারাই বেশি বাঁচছে এটা একটা তথ্য ভালো করে জানেন কারণ মহিলাদের টেনশন কম মহিলাদের ঝুঁকি কম হ্যাঁ রিস্ক কম যার ফলে মহিলাদের আয়ু বেশি গড় হারে যদি পরিসংখ্যান বের করেন তো মহিলারা বেশি বয়স পাচ্ছে বোঝা গেছে না তাহলে বলুন একজন পুরুষ ৩৫ থেকে চল্লিশ বছর বয়সে বিয়ে করবে ততক্ষণ পর্যন্ত মেয়ের জন্ম বেশি বা মেয়ের হার বেশি তাহলে কতগুলি মেয়ে সমাজে বেড়ে চলে যাচ্ছে এরা বিনা স্বামীতে থেকে যাবে একেবারে বিনা স্বামীতে থেকে যাওয়া ভালো নাকি সতীনের সাথে একটা স্বামী পাওয়া ভালো বিবাহ সতীনের বিবাহ করে নিয়ে ইজ্জতের জীবনযাপন এবং গুনামুক্ত জীবনযাপন করা ভালো না জেনা ব্যবচার রাস্তা ব্যবচার রাস্তা খোলা ভালো কারণ যখন সাবালিকা বাড়বে আর স্বামী না পাবে তখন জেনার রাস্তা কখনো বন্ধ রাখতে পারবেন না অবশ্যই খুলবে এতে কেউ বাধা দিতে পারবেন না পারবেন অসম্ভব বাধা দেওয়া অসম্ভব বাধা দেওয়া তাহলে দেশে জেনা ব্যবচার বাড়বে আর জেনা ব্যবচার বাড়লে সেখানে আল্লাহ পাকের আজাব নেমে আসবে আর বিভিন্ন রকমের যে ব্যাধিগুলি আজকাল দেখা যায় সেই ব্যাধিগুলি দেশে দেখা দিবে আল্লাহ পাকের গজব ইত্যাদি ইত্যাদি এই সমস্যা সমাধানের জন্য কোন একটি দেশ যদি আইন তৈরি করে সেটাকে ফতবল আখ্যায়িত করেছে ইসলাম বিদ্বেষীরা দেখবেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বাধ্য হবে কারণ প্রচুর পুরুষরা মারা যাচ্ছে জি মহিলাদের তুলনায় আর কেয়ামতের কাছাকাছি আরো এরকম অবস্থা হবে নবী করিম ইসলাম একটি হাদিস মনে আছে কেয়ামতের একটি লক্ষণ হচ্ছে হাত্তা ইয়াকুনা লেখামসিনা ইমরাআতান আল কাইয়্যিমুল ওয়াহিদ কেয়ামতের কাছাকাছি এমন একটা সময় আসবে যে পঞ্চাশ জন মহিলার অভিভাবক হবে মাত্র একজন একজন দেখাশোনা করার লোক হবে একটা পুরুষ ছাড়া কেউ নেই ওই পুরুষকে পঞ্চাশ জন মহিলার দেখাশোনা করতে খোঁজ খবর দিতে হচ্ছে মানে খোঁজ খবর নেওয়া তার উপর ফরজ হয়ে রয়েছে সে নিচ্ছে না সেটা আলাদা কথা পশ্চিমা সভ্যতা যদি চলে আসে পশ্চিমা সভ্যতায় মেয়ে বড় হয়ে গেলে মেয়ে বাপকে চেনে না মাকে চেনে না ও বাপ মা মেয়েকে চেনে না কে কোথায় নিজে খাটে খায় হ্যাঁ কলকারখানায় এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা কিন্তু ইসলামের বিধান যদি মেনে চলেন তাহলে একজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট আত্মীয়তার সম্পর্ক আছে যেই দায়িত্ব আল্লাপাক ফরজ করেছেন এমন মহিলাদের সবগুলি দেখাশোনা করা একজন পুরুষ বা ফরজ হইতে পারে হতে পারে না পারে না আপনার বোনের আছে আপনার মা আছে আপনার স্ত্রী আছে আপনার মেয়েরা আছে আপনার ভাতিজিরা আছে আপনার ভাগ্নিরা আছে আপনার খালা আছে আপনার ফুহুরা আছে এগুলি সবগুলির দায়িত্ব আপনার উপর নয় কি কেউ দেখাশোনা না থাকলে তো এইভাবে বুঝেন আপনি তো পঞ্চাশটা হওয়াটা কোনো ব্যাপার হইল কোনো ব্যাপার না জি তো এটা কেমতের লক্ষণ যখন এই রকম হবে যে এত পুরুষ কমে যাবে যদি বহু বিবাহকে না নিয়ে আসা হয় ইসলামের তাহলে সমস্যার সমাধান কোথা থেকে হবে নিঃসন্দেহে তখন ব্যবচার রাস্তা খুলবে ব্যবচার রাস্তা খুলবে তো আল্লামা শাহকানের কথা বলিনি শুধু শেখের বাজের কথা বললাম যে উত্তম হচ্ছে বা আসল হচ্ছে শরীয়তে কি একাধিক বিবাহ করা আর যদি কেউ না পারে শর্ত পুরা করতে তাহলে একটিতে ক্ষান্ত করবে এবং শৌকানি রহমত তার তফসিরে বলছেন হ্যাঁ যে ইস্তুদুল্লাবিল আয়াত আলা তাহরিম মাজাদ আলাল আরবা এই আয়াত প্রমাণ করে যে চারের বেশি স্ত্রী রাখা হারাম কারণ আল্লাহ চার পর্যন্ত বলে থেমে গেছেন জি উম্মা আর এটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মাকে সম্বোধন সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য চারের বেশি হারাম চারটা পর্যন্ত রাখতে পারবো না কুল্লা না কেহিন লাহু মা আরাদা মিন হাজাল আদা যদি চারের বেশি কারো কাছে থাকে তাহলে ওর মধ্য থেকে বাছাই করে নিবে যে চারটি রাখো আর বাকিগুলিকে তুমি বিদায়ী করো একমাত্র রসুল উল্লাহ সাল্লামের জন্য চারের বেশি জায়েজ ছিল এটি হচ্ছে তার সাথে খাস তার সাথে খাস হুকুম এটা ওম্মতের কারো জন্য জায়জ না ও বা কারো জন্য জায়জ নাই উমারের জন্য জায়জ নেই কারো জন্য জায়জ নেই এইরকম এই হাদিস প্রমাণ করে যে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে হ্যাঁ কিন্তু তার আগে সে চারের বেশি বৈধ মনে করত তাদের ধর্মে চারের বেশি বৈধ মনে করত তাহলে ইসলাম গ্রহণ করলে তাকে বলা হবে যে চারটা রাখতে পারবে তার বেশি রাখতে পারবে না বাকিয়াত বাকি স্ত্রীগুলোকে তালাক দিয়ে দিবে লেয়ান্নাল আরবা নেহায়াত আদাদিল হরিল মুসলিম একজন মুসলিমের জন্য একজন স্বাধীন মুসলিমের জন্য সর্ব অর্ধে সংখ্যা হচ্ছে চার চারের বেশি স্ত্রী রাখতে পারে না এই হাদিস আরো কি প্রমাণ করে যে কুফুরির অবস্থার বিবাহ স্বীকৃত ইসলাম গ্রহণ করলে সেই বিবাহ বহাল থাকবে এটাও প্রমাণ করে প্রমাণ করে না নবী করিম কাছে ইসলাম গ্রহণ করলো তখন দশ স্ত্রী ছিল কথা বলেন সবগুলি তোমার বাতেল জাহিলাতের যুগে বিবাহ হয়েছিল কথা বললেন কি বলেন যে চারটা রাখো আর বাকিগুলোকে তালাক দাও তাহলে বোঝা গেল যে চারটার বিবাহ ঠিক আছে চারটা পর্যন্ত তার বিবাহ ঠিক আছে এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে সঠিক দিন জানার তৌফিক দান করেন দিন পালন করার তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাত ফিরদৌস যেন দান করেন সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন যারা অসুস্থ রয়েছেন ভাই বোনেরা মুসলিম তাদেরকে আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন তারা যারা বালা মুসিবত রয়েছেন আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যারা দুর্গত নির্যাতিত মজলুম যারা ঘরবাড়ি হারা যারা বস্ত্র হারা মুসলিম অসহায় আল্লাহ পাক তাদের এই শীতের সময় যেন হেফাজত করেন মহিলা তো তালাক দিতে পারে না তালাক যার হাতে আছে সে তালাক দিতে পারে মেয়েও বিয়ে করতে পারে না বিয়ে করবে ছেলে বিয়ে করবে ছেলে মেয়ের বিয়ে দিতে হয় মেয়ের বিয়ে দিতে হয় আর দিবে কে অভিভাবকের জন্য অভিভাবকের কথা বললাম মেয়ের কথা না যদি বলে যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম রসিকতা করে বিয়ে করবে আমার মেয়ে আছে বিয়ে করবে হ্যাঁ বলছিলাম করবো তো দিয়ে দিলাম আপনি বলে দিলেন যে কবুল করলাম তো বিয়ে হয়ে যাবে এই রসিকতা জিদ্দুন হাজলুনটা জিদ্দুন হয়ে যাবে রাগে রাগে তালাক হয় একমাত্র তালাক হয় না যখন হুঁশ হারিয়ে ফেলে এমনকি কেউ রেগেছে যে সময় বলছে আমি সেন্সলেস ছিলাম না রাগ ছিল তিনবার যদি তালাক দেওয়া হয় তিন মজলিসে হ্যাঁ তাহলে শেষ কারণ তিনটে গুলি টোটাল আছে একজন পুরুষের হাতে ওর বেশি নেই বাইরে অনলাইনে প্রশ্ন করছেন যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয় উকিলের মাধ্যমে পাঠান অথবা বাপকে পাঠান অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কিনা সবগুলি বিদাত কারণ মেয়ের কবুল ইসলামে নেই মেয়ের কবুল ইসলামে নেই সুতরাং উকিল পাঠান না হয় ডাইরেক্ট পাঠান আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ জায়েজ নয় মেয়ের ক্ষেত্রে এর আগে শরীয়তের তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে তার কোয়ালিটি বয়ান করে দিবে শিক্ষা হ্যাঁ, তার যোগ্যতা তার অবস্থা ইত্যাদি সে দেশে না বিদেশে সে তার পেশা সে কি কাজ করে ইত্যাদি মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয় এটুকু জানিয়ে দেবে কমপক্ষে আর তারপরে যদি মেয়ে রাজি থাকে নীরব থাকে যদি কুমারী যথেষ্ট আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা এজেন্ট হয়ে গেল এখন এর কাজ শেষ আর কোনো কাজ নেই আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে এই কথা বিবাহের দিনে কোনো সম্পর্ক নেই মেয়ের সাথে বিবাহের আগেই বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে এগুলিও তো আমাদের দেশের ফর্মালিটি শরীয়তের বিয়ে খুব সহজ আজকে কেউ বিয়ে পড়াইতে চান যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান আর এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো আর ছেলের বা মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেবো এক্ষুনি বিসমিল্লাহ সাথে সাথে বিয়ে হয়ে যাবে এইভাবে নবী সাহাবাই কেরামদের বিয়ে হয়েছে সাহাবাই কেরামদের বিবাহ এইভাবে হয়েছে খুদবা পড়া সুন্নত খুদবা পড়া সুন্নত বরকতের কারণ আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে এখান থেকে সবকিছু শিখে গেল তারপরে বেদাতি পরিবার আবার বিয়ে করছে আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে আবার ওই বেদাতি তরিকা বিয়ে করছে আবার ওই ধার বাকি ওই মহরে বিয়ে করছে তো নগদ মোহর দিয়ে বিয়ে করে পাওয়া যায় না আর মার্কেটে মোবাইল কিনবেন গেলেন এখান থেকে সি করতে মোবাইল পছন্দ হইল না চলে গেলেন টয়োটাতে টয়োটা পছন্দ হইল না চলে গেলেন এতে আপনার ইবনে খুলদিন ওখানে পছন্দ হইলেন না চলে হইল না চলে গেলেন দোসারি টাওয়ারে করছেন না করছেন না ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে পাঁচ লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না আমি কি করব আমাকে বাধ্য করে লিখিয়ে নিয়েছে এটা মূর্খতা এটা মূর্খতা আপনার কেনাকাটার মতো যে বিবাহ বিবাহ করতে গেলাম পাঁচ লাখ মোহর চাইলো বলে মা আসসালামা আমি এক লাখ দেব নগদ বা পঞ্চাশ হাজার দেব নগদ হলে দেন আর না হলে এই চললাম ডিস্ট্রিক্ট কুমিল্লা শেষ চলেন ব্রাহ্মণ বাড়িয়ে চলে যান সিলেট চলে যান দিনাজপুর চলে যান রাজশাহী চলে যান আপনি ঢাকা এইভাবে খোঁজ করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে বসালেন ওই দেশে আদান প্রদান আজকাল হচ্ছে না মাল সামান্বিত ইউরোপ থেকে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ জাপান থেকে নেওয়া শুরু করলো জাপানের সাথে সম্পর্ক খারাপ কোন দেশের না কোরিয়া থেকে শুরু করলো মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো ওই রকমই ওই রকমই জি হ্যাঁ বিবাহ ঠিক ওই রকমই আমার পোষাইলো না আপনার পোষাইলো না থাকেন আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন আমি অন্য জায়গায় খুঁজে নিচ্ছি সুন্দরী মেয়ের জন্য বিদাতি বিয়ে করেছে তো ওই সুন্দরীটা পাবে বাকিটা দিনটা পাবে না এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে যে ফার্স্ট ফার্ভে জাতির দিন দিনদারকে বিয়ে করে তুমি সাকসেস হয়ে যাও সফল হয়ে যাও সফলতা সুন্দরীতে নেই সফলতা কিসে আছে দিনদারিতে আছে জি সুতরাং যারা দিনদার বিয়ে করেছে কালো হলেও বেটে হলেও খাটো হলেও সুন্দর নাও হইলেও আভ্যন্তরীণ গুণ পেয়েছে যেসব ছেলেরা বলে যে আমি দাড়িটা রাখবো নিয়ত আছে কিন্তু বিয়েটা করার পরে কারণ মেয়ের আজকাল পছন্দ করে না কখনো ভালো মেয়ে পাবে না শুনে রাখেন ভালো মুখস্থ কারণ ও যেই মেয়েগুলিকে খুঁজছে সেই মেয়েগুলি ধার্মিক না আল্লাহ ভীরু না যার হলো দাড়ি পছন্দ করে না তাহলে ও তো আল্লাহ ভীরু দেখে বিয়ে করতে চায় না ও তো দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে চায় আমি বললাম না যে বেদিন দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করে যে দাঁড়িটা বরদাস্ত করতে পারে না সে আপনার দু বছর কি করে আপনার জন্য ধৈর্য ধরবে আপনি যেমন বাড়ি থেকে টান দিলেন বিদেশ আসেন সেও খুঁজে নেবে কাছাকাছি কোথাও কাপ পেলে খুঁজে নেবে করবে না করবে না তাহলে যারা দাড়ি সহ বিয়ে করেছেন ওরাই সফল যেই মেয়ে আপনাকে দাড়ি এই অ্যাপিয়ারেন্স এই আপনার মাঝহার এই দৃশ্য পছন্দ করেছে সে অবশ্যই আল্লাহবীর সে যখন দাড়ির ক্ষেত্রে আল্লাহকে ভয় করে ইজ্জতের ক্ষেত্রে এর চাইতে বেশি ভয় করে কখনো ইজ্জত নষ্ট করবে না সুতরাং এতে আপনাদের দুনিয়ার কল্যাণ রয়েছে দিনের কল্যাণটা পরেই রাখেন দুই নম্বরে কিন্তু দুনিয়ার কল্যাণ রয়েছে যে আপনি মানিজ্যতার সাথে থাকবেন সেই স্ত্রীকে নিয়ে যে স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেছে এবং প্রথমে ক্লিয়ার বলে নেবেন কাবিন নামাতে সাইন করা লাগে সেটা আইনের বিষয় বোঝা গেছে আইনের বিষয় ওটা ধরেন ওই এজেনেরই বহি প্রকাশ অসুবিধা নেই আসলে লিখিত বিবাহ এগুলি তো আজকাল শুরু হলো আমাদের যুগে লিখিত কোনো বিবাহ ছিল না মৌখী বিবাহ সাথী হয়ে গেছে আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি তখন আবার একটা সার্টিফিকেট দরকার এমবেসিতে ভিসা বের করার জন্য ভিসা স্টাম্পিং এর জন্য তখন খুঁজে খেজে কোথেকে একটা সার্টিফিকেট নিয়ে এসে বা এফিডেভিট নিয়ে এসে নিয়ে আসলাম এ বললাম এগুলো কোনো শরীয়তি বিষয় নাই লিখিত বিবাহ হইতে হবে এটা কোনো শরীয়তে সামান্যতম মূল্য রাখে না মুখের কথাই যথেষ্ট এক ভাই আবাসিক হোটেলে চাকরি করে সেখানে কাস্টমাররা আসে হ্যাঁ, বা গেস্টের আসে আসার পরে অনেক মাল সামান রেখে যায় ভুলে যায় আর স্বাভাবিক আমার সাথে আব্দুর রব ভাই একবার গেলেন আর মক্কা হিলটনে থাকলেন আর থাকার পরে গেঞ্জি রেখে চলে এসছেন আরো কি কি রেখে চলে এসছেন জি পরে খেয়াল হয়েছে তো যাই হোক এইরকম হয় তো এগুলি ব্যবহার করা যাবে কিনা হ্যাঁ যদি দেখা যায় যে ওই লোক আর ফিরে আসবে না খোঁজ করবে না আর এগুলো অল্প পয়সার জিনিস তাহলে ব্যবহার করা যাবে তখনই আর যদি দেখা যায় যে একটু বেশি পয়সার জিনিস কখনো খোঁজ করতে পারে তাহলে এগুলি হচ্ছে হারিয়ে যাওয়া বস্তুর মতো হ্যাঁ, মফকুদ সেগুলির জন্য নবী সালামের বিধান হচ্ছে আর রেফা সানাতান এক বছর ঘোষণা করো জানাও অপেক্ষা করো এক বছরের মধ্যে যদি না আসে তাহলে ফাঁসানো কাবিহা সেটা তোমার ইচ্ছা দান খায়রাত করতে পারেন নিজে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই যাই রয়েছে সুবাহ আল্লাহ